পুরুষ আর নারী যদি নির্জন বাস করে তৃতীয় জন শয়তান তাদের মনে পাপের উস্কানি মারে তৃতীয় জন শয়তান এসে হাজির হয় মেয়ে মানুষ দিকে বলে তুমি মাথার কাপড়টা সরিয়ে দাও তোমার বাপের বুকের কাপড়টা একটু গড়িয়ে যায় তা যা পুরুষটাকে বলে তুমি চেয়ে দেখো তারপরে ব্যবিচারে নামিয়ে দেয় এটা ইতিহাস কোরআনে কোরআনে ইউসুফ নবীকে জুলাইকা যখন প্রলোভনে পাচ্ছে না এসারা ইঙ্গিতে হচ্ছে না এত বুঝাচ্ছি তো মানছে না আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এসারা ইঙ্গিতে চালে চলনে বুঝাচ্ছি হচ্ছে না তখন তিনি জুলাইকা ইউসুফকে ঘরের মধ্যে আবদ্ধ ঘরে ডেকে নিজে বিবস্ত্র হয়ে শরীরকে তার সামনে তুলে ধরে তাকে বলছেন কদ ইউসুফ নবী বলছেন তার যাই অবস্থা মনে হচ্ছে আমি যেন ধরি তাকে সে যেন ধরে আমাকে রব্বি আমি যদি রবের নিদর্শন না দেখিতাম কাদ জুলাইকার সম্বন্ধে বলা হচ্ছে তার হৃদয়ে ইউসুফের মোহাম্মত ঘর করেছে সে মুদি ভুলতে পারছে না দিনে রাতে ঘুম হচ্ছে না অনেকজন মনে মনে করেন খুব খুশি হন যে আমার ছেলেটা না কোনোদিন টিউশনই কামাই করে না প্রত্যেকদিন সকালবেলা টিফিন খেয়ে চলে যায় মাকে বলে তাড়াতাড়ি দে মাস্টার চলে যাবে তাড়াতাড়ি দে প্রত্যেকদিন টিউশনি যায় টিফিন খেয়ে নাস্তা করে কামাই করেন না পড়তে যায় না শিপালিকে দেখতে যায় আপনি কি করে জানলেন তার একটা শিপালি আছে তাকে দেখবার লেগে সকালে করে চলে যায় পড়ালেখা হোক না হোক একবার শিপালিকে দেখতে পাবো তো দীপালির সঙ্গে একবার দেখা হবে তো চল স্কুল সকালে করে যায় একটা স্কুল যাওয়া আর একটা শিপালি পিপালিকে দেখবার লেগে যাওয়া দুটোই অনেক তফাত সেই কারণে একটু লক্ষ্য না রাখলে একটু ভাবলে না ভাবলে খবরের কাগজ দেখছেন না রোজ আজকে আত্মহত্যা কালকে চলে গেল পরশু মরে গেল পরশু দিনে মুর্শিদাবাদে মেয়ে ছেলে সিনেমা দেখতে বন্ধুকে সাথে করে নিয়ে গেল বাপ ঘর থেকে বার করে দিলে প্রত্যেক দিন পেপারে আমরা মৌলবীরা ওয়াজ করছি কারো কিছু বলার থাকে না বলো আপনাকে প্রমাণ করে দেবো যে কোরআন কত সত্য আজকের অবস্থা কত সাংঘিক ব্যবচার কত এত খারাপ অবস্থায় পৌঁছে গেছে প্রত্যেক দিন পেপারে পাঁচটা দশটা আছে ওটা যেটার খালি খবর পেয়েছে আর লক্ষ লক্ষ ব্যবচার চলছে যার খবর পাইনি আল্লাহ মাফ করে দেখ আল্লাহ হেদায়ত আল্লাহ বুঝা তৌফিক দেখ বাকিরা শোনার আল্লাহ আমার গুরুজনেরা তো বলছিলাম সেখানে সেখানে ফিরে আসি আমি কয়েক কথা শোনাবো সবাই আলেম চেনার চেষ্টা করবো বলে ইনশাল্লাহ আলেমের কাছে আলেমের কাছে মাসলা মাসাইল জানতে নিতে চেষ্টা করতে চোদ্দ বছর পড়তে হয় তার ফেকা উসুল হাদিস তাফসীর তার পরিসগড়ি তার তাকওয়া তার তত্ত্ব তাত্ত্বিক দিক ওই সমস্ত বই বড় বড় আলেম ওলামারা পশ্চিম বাংলার হাওড়া জেলা আপনাদের হাওড়া জেলা বড় বরকতের জেলা আসানুল্লাহর ফেলি ইমদাদুল্লাহর ফ্যামিলি বড় বড় আলেম জাইয়েদ মুহাদ্দিস আলী আজম সাহেব আর ফলানে আব্দুল সুবহান মাজাহিরি ভাই এসব বড় বড় জাইয়েদ আলেম আল্লাহ তাআলা দিয়েছে আমরা বর্ধমান থেকে আসি কিন্তু বড় অবাক লাগে যে বড় বড় আলেম আপনাদের আছে এখানে আবার অনেক জেলায় গেলে বর্ধমান জেলায় বড় বড় আলেম বলে সেটা তারা যাদিকে যাদিকে দেখেছে আমরা মোটামুটির ওপরে একটু লক্ষ্য করে আর সবাই এই মেয়ে মন সবাই কেয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ কেন إن الله عنده علم الساعة ينزل الغيث يعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না বৃষ্টি কখন হবে কত মিলিমিটার হবে কতক্ষণ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কালকে কে কি উপার্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আর কে কোথা মরবে কার কোথা মাটি হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কোরআন মসজিদ সোনার লাল নামার গুণীজনেরা নেই নিষ্ঠমানের আল্লাহওয়ালারা মেহমান ভাইরা দিনদার পরেজগার মোত্তাকিরা রমজানের এমন একটা বরকতের মাস পেরিয়ে গেল প্রকৃত রমজান প্রকৃত তারাবি প্রকৃত নামাজ প্রকৃত রোজা একটু পরেশগারি একটু তাকুয়া একটু ক্ষুদাবিরতা একটু ভালো কাজ একটু ভালো পথে চলা একটু ভালো কথা বলা আল্লাহ আমাদেরকে কবে তৌফিক দিকে আমরা কবে সৎ হব মনে রাখবেন আজ দুনিয়া আছে কাল থাকবে না মরণের পরে আল্লাহকে বলছেন হে আল্লাহ তুমি আমাদিকে ফিরিয়ে দাও ফাইন উদনা ফাইন্না কুন্না দলিমুন আবার যদি আমরা ভুল করি আমরা নিশ্চয়ই জালেন আল্লাহ বলছেন কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন কথা বলো না পড়ে থাকো আমার সঙ্গে আর কথা বলো না আমি পয়গম্বর পাঠাইছি নাইবে নবী পাঠিয়েছি কোরআন দিয়েছি কত ছড় ঝঞ্ঝাট দিয়েছি তোমরা নসিহত গ্রহণ করনি ربنا ابصرنا سمعنا فرجنا نعمل صالحا কেয়ামতের দিনে বলবে আল্লাহ যার নামে তর্জন গর্জন শুনতে পাচ্ছি লেলিহান শিকা দেখতে পাচ্ছি একবার ফিরিয়ে দাও ভদ্রলোকদের মধ্যে হব আর হবে না আজ এক্ষুনি সবাই তো বা করি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب কে কখন মরবো কার কখন মৃত্যু হবে কিভাবে চলে যাব জানা নাই তাই একটু সস হয়ে যা সোমবার না মঙ্গলবার তার ঠিক নাই বুধবার যাবেন না বৃহস্পতিবার তার ঠিক নাই আবার পেপারে দিয়ে দিয়েছে বার্ড ফ্লু হবে শীতের দিনে আশঙ্কা ডিসেম্বর জানুয়ারিতে বার্ড ফ্লু হওয়ার আশঙ্কা মুরগির অসুখ আসছে তো ওদের বার্ড ফ্লু কি হবে মানুষের হয়ে যাচ্ছে ডেঙ্গু জ্বর আর হেঙ্গু জ্বর আল্লাহ বলছে যত বেঈমানি নেমো খারামি করবে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব হবে নতুন নতুন রোগের উৎপন্ন হবে তার ওষুধ তোমরা পাবে না তোমাদের সোসাইটিতে তার কোন প্রতিষেধক মিলবে না প্রতিরোধক মিলবে না খুব ভালো করে শুনুন বুঝুন আর বোঝার চেষ্টা করেন কবজিরা সোনার আল্লাহ কোরআন শরীফ থেকে শোনাচ্ছি আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক যদি বুঝে এসে যায় যদি নামাজি হয়ে যান মুসলমান কো দাড়ি চাচা চলে বাবা দাড়ি রাখি বিয়েতে পড়লিয়ে সৎ হয়ে যান লটারি টিকিট মুসলমানের কাটা চলে না আসসালাম আলাইকুমের আদান প্রদান করুন দাড়ি রাখুন সৎ হয়ে যান স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসুন হয়তো আয়েশা বলছেন আমার ঘরে সামান্য জব রাখা ছিল নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আমি সেই জব ভাঙছি আর খাচ্ছি ভাঙছি আর খাচ্ছি দু মাসে তিন মাস তারপরে একদিন মেপে দেখেছি তারপরে শেষ হয়ে গেছে তার মানে মেপে খরচ করতে নাই বেমাপ খরচ করতে হয় আল্লাহ দিয়েছে তো মাল সেখানে বেমাপ খরচ করতে হয় কাঞ্জোসি খুব খারাপ জিনিস আল্লাহ নবী বলছেন ইসলামের তারা কি হুসনে আখলাক আর একীন যা হয় ভালো মন্দ উপকার অপকার ক্ষয়ক্ষতি সব আল্লাহতে হয় এটার নামে কিনার হুসনে আখলাকে বেহতরিন চরিত্র হুসনে আখলাক নম্র বিনয়ী হুসনে আখলাকের একটা আয়াত শোনাই আপনাদেরকে কোরআনই তো শোনাচ্ছি মুখস্থ করলে লাভ হবে আয়াতটা فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا قليزا قلبي لانفضوا من حولك চার পাড়ার আয়াত বললেন সুরা নিশা فبما رحمة من الله لنت لهم আল্লাহর মেহরবানি ও গো নবী আল্লাহ আপনাকে নরম তৈরি করেছে আহা আপনি যদি হতেন কঠিন হৃদয়ে আর কর্কশ লান ফাদু মিন লোকরা আপনার কাছ থেকে সরে যেত এই কারণে আপনি স্ত্রী পুত্র পরিজন পরিবেশ আপনার পাশাপাশি বসবাসকারী সকলের জন্য আমরা নরম হব বলে ইনশাল্লাহ নরম হব আস্তে কথা বলা ক্ষমা করা দয়া করা মায়া করা কোরআন বলছে নবীকে আল্লাহর আল্লাহ আপনাকে নরম তৈরি করেছে যদি আপনি হতেন কর্কশ ফাঁসি কলিজান কলবে কঠিন হৃদয়ের হাউলিক লোকরা আপনার কাছ থেকে আস্তে আস্তে সরে যেত নরম হওয়া নম্র বিনয়ী আপনি বাসে ট্রেনে মসজিদে ঘরে আপনার ছেলেকে আমাকে বাবা শোনা রোজা রেখেছি বিড়ি খেয়েও না আহা ভাইটি রোজা রেখেছি বিড়িটা বিড়িটা দুদুড়ে মুচুড়ে ফেলে দিলে আর আপনার বলে কিছু মনে করবেন ভাই আমি দেখি দেখি আর যদি বলেন লাট সাহেব বিড়ি খেয়েছি রোজা রেখেছি রোজা রেখেছি বাসে অন্য বাসে যাও আপনারও বলা হয় না সেও বিড়ি বন্ধ করবেন আর আপনি যদি বলেন দাদা রোজা রেখেছি একটু হবে প্লিজ বিড়িটা দু দূরে ফেলে দেবে তেমনি বেটাকে নসিহত করতে হলে কিভাবে করবে বিড়ি খাচ্ছি কেন তো বেটা জানবে তাহলে তো বাপ তো জানে তো লাইসেন্স হয়ে গেল তো ওইটা বলা চলবে না বেটাকে বলতে হবে বাবা নসিম বাবা ওসিম আমার বেটাদের নাম শুনেছো বাবা পেপারে দিয়েছে বাবা বিড়ি সিগারেট সব খাচ্ছে আজে বাজে সব বাইরে বাইরে ক্যান্সার হচ্ছে দেখবে বাবা লক্ষ্য রাখবে বাবা একটু পরেজ করছে বিড়ি সিগারেট খেলে খুব ক্ষতি হয় জানি বেটা চালাচ্ছে মাঝে মাঝে কিন্তু তাকে আপনি বলবেন কেন তুই বিড়ি খাচ্ছিস বলবেন যে বিড়ি খেলে ক্ষতি হয় খেতে না স্ত্রীকে বলো শুনেছ আজকে পেপারে দিয়েছে ছেলেরা আছে বিড়ি খেলে তো ক্যান্সার হচ্ছে বহু লোক মারা যাচ্ছে প্রত্যেক দিন কত লক্ষ লোক বিড়ি খেয়ে মারা যাচ্ছে ভারতবর্ষে খালি বিড়ির ক্যান্সার এগুলো শোনা ছেলের হৃদায়ত হয়ে যাবে আল্লাহ দেবে আর খাবে না পরহেজ করবে কিন্তু যদি বলে বিড়ি খাচ্ছি না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 না রোজা করবে না হজ করবে না জাকাত দেবে না আমার রাজত্ব থেকে বেরিয়ে যাও আল্লাহর রাজত্বে বসবাস করবে আর পেট চড়াবে আল্লাহর রাজত্বে বসবাস করাবে আর মানত মানসিক করবে রওজা দরগার খানেতে তারা আমার রাজত্ব থেকে বেরিয়ে যাও লজ্জা সরম লাগে না ভালো মন্দের মালিক কল্যাণ অকল্যাণ মালিক উপকার অপকারের মালিক একমাত্র আল্লাহ তো খেজুর তালায় কি হচ্ছে পাঁচুর মা ধরডমের মা বলছে খেজুর তালা থেকে ঘোড়া বেরিয়ে ছুটলো ভোর বেলায় আমি পানি আনতে গেলাম দেখলাম খেজুর তালা থেকে ঘোড়া ছুটলো ওর ঘোড়া বার করে ফাটিয়ে দিলে ঘোড়া থেকে হেলে খেজুর তালা السلام علیکم উপকারও উপকারও চলবে চলবে চলবে চলবে চলবে চলবে না না না না না না লাথি মারাও ঝাঁট দেওয়াও করাও কবর ধুয়ে পানি খাওয়াও চাদর চড়ানো চলবে না چلو মানসিকও চলবে না چلتے সেদিনের কথা স্মরণ করো যেদিন ইমরানের বিবি হান্না বলল ইগো আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে আমি বাইতুল মুকাদ্দাসের খিদমতে দেব ফালাম্মা হা মায়েরা কান দিয়ে শুনি যখন তিনি বাচ্চা ভূমিষ্ঠ করলেন এই ঘটনাটা আমি আপনাদের গত বছরে হাওড়া জেলায় আপনাদের হাওড়া হুগলির বর্ডারই হচ্ছে আপনার যে খলতপুর এলাকা সেখানে আমার জলসা হয়েছিল দিল্লির ফরিদ বাবা করেছিলেন তো কিছু ক্যাসেট করেছিল আর কি সিডি ক্যাসেট আমি অনেক জায়গায় নিয়েছি ক্যাসেট অনেক জনাই বাজিয়ে ওয়াজটা শোনাই দু তিন ঘন্টার ওয়াজ ছিল সব জায়গায় তিন ঘন্টা বলতে পারি না মানুষ আমি দেখছিলাম আমার ব্যাগে দুটো সেট আছে ক্যাসেট সিডি যাদের কারো নিতে চান বাড়িতে বাজিয়ে ওয়াজটা শোনা যাবে দেখা যাবে নিতে চাইলে নিয়ে নেবেন আমার কাছে আছে খুব ভালো মাঝে মাঝে কোন বিয়ের অনুষ্ঠানে ইত্যাদিতে বাড়িতে জলসা করে মানুষকে ওয়াজ বসিয়ে শোনানো তিন ঘন্টা আছে নানা দিকের ওয়াজ আছে তাতে যদি কারো বাড়িতে বাজিয়ে শোনাতে চান ওয়াজটা জলসাটা দেখাও যাবে আর ওয়াজটা শোনাও যাবে সিডি করা আছে তাদের প্রয়োজন থাকলে নিয়ে নেবেন আমার কাছে দুটো সেট আছে আল্লাহ মেহরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক তো বলছিলাম ইমরানের বিবি হান্না বলছেন আমার পেটে যে বাচ্চা আছে আমি বাইতুল মুকাদ্দাসের খিদমতে দেব ফালাম্মা ওয়াজাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো বলছেন আল্লাহ কন্যা সন্তান হয়েছে কি করব গা আল্লাহ বলছেন যে কন্যা তোমাকে দিয়েছি এ কন্যা তোমার যে কন্যা দিয়েছি বেটা তার সমতুল্য হবে না জল্লের হ্যাঁ, ইব্রানি ভাষা মারিয়াম শব্দটা আরবিতে ব্যবহার হয়েছে আর আমি ওর নাম রেখেছি মারিয়াম মারিয়াম মানে আবেদা জাহিদা সন্তান হয়ে গেল মেয়ে ছেলে হলো খেদমতে দিবার মানত করেছে মিন্নাত মানত এই কারণে এটা বলেছি আল্লাহ আমার ছেলে এমএ পাস করলে আমি তিনটে রোজা রাখবো মানত করছি জায়েজ আল্লাহ আমার ছেলের চাকরি হলে আমি দশরা রাখার নফল নামাজ পড়বো মানত করছি আল্লাহ আমার এই কাজটা হলে আমি মসজিদটা মজাক করে দেব মানত করছি আল্লাহ আমি মসজিদে দুটো কোরআন শরীফ দেব যাই কিন্তু যদি বলেন বাবা খেজুর তালা বাবা আপনার দিকে পুতুর চাপড়ি বাবা আপনার দিকে রওজা তালা مقدر بابا اور امرت جگہ خجا بابا اور امرت جگہ مولوی بابا اور کھیپا بابا لگنت بابا ہمارا یہ کام ہو جانے سے ہم تمہارا نام میں مرگی دے گا مرگی بھی حرام جو دے گا اس کو بھی جانا ہے جہنم مانو تا اللہ چھڑا کارو نہ میں چلتا مرگی تار بسم اللہ بولے جو بھائی کورا جا بے نا جا دے جانا نہیں ترجی دے دے আল্লাহ ছাড়া কারো নামে যদি মানত করেন মুরগি গরু ছাগল বিসমিল্লা বলে জবাই করা আর যাবে না মরা জিনিসের মতো ফেলে দিতে হবে আর আপেল নাশপতি আল্লাহ ছাড়াই অপরের নামে মানত করলে বিসমিল্লা বলে খাওয়া যাবে না একবারই চলছে সেই কারণে তো মুসলমান দিকে পুজোর প্রসাদ খেতে নাই গ আপেল বাজারে বেদানা বাজারে সন্দেশ বাজারে মিষ্টি বাজারে তো পুজোর পোশাক খেতে পারবে না কেন মৌলবীরা বললেই হবে ওই কারণ একদিন আপনাদের দেশের লোক মেদিনীপুরের আব্দুর রাজাক রদ ঘাটালে ওয়াজ করতে করতে বললেন মুসলমানদের পূজার প্রসাদ খেতে না এই কারণে যে গোবর মধু আর তিনটে জিনিস এক কাছে করে ছিটে দেয় গোবর মধু আর প্রসাদ তিনটে এক কাছে করে প্রসাদ পোষাদের ছিটে দেয় অং সেই কারণে মুসলমান দিকে খেতে নাই আমি বললাম আব্দুল রাজাক ভাই এটা ঠিক নয় কেন ভাই আমি বললাম গোবর থেকে খেতে নাই মুখ থেকে খেতে নাই কিন্তু আপেল তো দু কেজি আছে সন্দেশ তিন কেজি উদারে আপনার দিকে মোসাম্বি পাঁচ কেজি ছিটে দিতে দিতে যেটাই ছিটে লাগবে না সেটা তো খাওয়া চলবে ভাই বলে তাও তো বটে গোলমাল তো বটে সবে তো ছিটে লাগবে না আমরা তাহলে আমার কাছে তত্ত্বটা পুজোতে ছিটে দেয় বলে হারাম নয় পুজোটা যেহেতু দেবদেবীর নামে ভেদ চড়াই সেই জন্য হারাম আল্লাহ ছাড়া কারো নামে মানুষ মানসিক চলবে না আল্লাহ আমার এই কাজ হলে তোমার নামে দেব আল্লাহ আমার এই কাজ হলে তোমার নামে নামাজ পড়ে দেবো রোজা রেখে দেবো জায়েজ আল্লাহ আমার যদি বেটা হইতা হাফেজ করব মানত করা যায় আল্লাহ আমার বিটি হইতা হাফেজা করব মানত করা যায় আপনি যদি মানত করেন আল্লাহর ওয়াস্তে জায়েজ হবে আল্লাহ ছাড়া কারো নামে মানত করলে বৈধ হবে না কবিরা সোনার আল্লাহ কোন রওজা দরগা থানের নামে মানত চলবে না খুব ভালো করে মাসলা মাসাইল মুখস্থ করে নেন আমি আপনাদের কাছে আপনার থেকে হাওয়ার ওয়াজ করতে আসিনি কোরআনের প্রমাণ إنما حرم عليكم الميتة والدم واللحم الخنزير وما أهل به لغير الله গয়ের মানে ছাড়া আল্লাহ মানে আল্লাহ মহিল্লা মানে উৎসর্গ আল্লাহ ছাড়াই অপরের নামে উৎসর্গিত বস্তু হারাম চারটা হারাম إنما حرم عليكم الميتة والدم واللحم الخنزير وما أهل به لغير الله মরা জন্তু হারাম প্রবাহিত রক্ত হারাম শুকরের মাংস হারাম আর আল্লাহ ছাড়াই অপরের নামে মানত করা কুল কলা বেল আখ আপেল বেদানা নাশপতি মোরগ মুরগি ছাগল গরু সব হারাম বিসমিল্লা বলেও খাওয়া যাবে না বিসমিল্লা বলে জবাই করা যাবে না কোথা আছে বইয়ের নাম মাজাহের হাক্কাদি মেশকাত শরীফের সারা মাজাহের হাক্কাদি তাতে আছে বাবা বিসমিল্লা বলেও খাওয়া যাবে না সেই কারণে একটু কথা শুনুন বুঝুন আর বোঝার চেষ্টা করেন রওজা দরগা খান ওলি আল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার কাছে ছেলে পুরি গেছে ওই ধারে কবরস্থান থেকে ছেলে নিয়ে ওই ধারে আমি আপনার থেকে অফিস খুলেছি এজেন্ট ছেড়ে দিয়েছি কবে বলবেন ছেলে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না রোগ বালা মুসিবত ওষুধ পানি করুন আর আল্লাহর কাছে বলুন আল্লাহ ভালো করে দাও আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারবে না এগুলো যদি না বোঝেন না শোনেন তা আপনার থেকে কঠিন মারহালা হবে কঠিন মারহালা আসছে একটু বুঝো বুঝো ربما يود الذين كفروا لو كانوا مسلمين বারবার কাফেরেরা মনে মনে করবে যদি মুসলমান হতাম তো ভালো হতো কাফেরেরা বলা বলি করবে যদি মাটি হতাম তো ভালো হতো আর হবে না আজ এক্ষুনি সৎ হব নেককার হব পরিষ্কার হব স্ত্রীর দিকে ভালোবাসবো ছেলে পেলেকে ভালো করে মানুষ করব লালন পালন করব কি হবে কি লাভ পূজার মাস ভোর কি শুনলেন বলছে ফোলা কোম্পানি নে আর দিকে দিকে রিলায়েন্স আর দিকে ইয়ে ইয়ে অফার দিয়া হয় আরে অফার শুনেছে আল্লাহ বলছেন রমজান মাসে আমি যাই অফার দিয়েছি কে দিবে বলো একটা নামাজ পড়লে সত্যটা একবার সুবান আল্লাহ বললে সত্য বা সুবান আল্লাহ সাত লাখ পর্যন্ত নেকি বল সুবান আল্লাহ রমজানের অফার তিরিশে রমজান পর্যন্ত পাবে তিরিশ তারিখ পেরিয়ে গেলে এক টাকায় দশ টাকা পাবে আর সাত লাখ টাকা পাবে না রমজানের অফার ছিল হালমিন মুস্তাকবিরিন হালমিন সাইলিন কেউ যদি ক্ষমা চাইতো ক্ষমা করে দেব কেউ যদি রুজি চাইতো রুজি দেব আমি হচ্ছি মেহেরবান বেনিয়াজ পাক মানুষের বহু দোষ গো বাবা বহু وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قائدا أو قائما فلما كشفنا ضره مر كأن لم يدنا كذلك زين للمسرفين ما كانوا يعملون মায়েরা বোনেরা বাপিয়া মন দিয়ে শোনেন কোরআনের এই আয়াতটা ওয়াইদা মাসাল ইনসানা যুররু মানুষের যখন বিপদ হয় ব্যবসা যখন একটু ঠপ পরে ধানে যখন পোকা ধরে ইজ্জত যখন নষ্ট হতে চলে কোন ব্যাপারে বিপদে পড়ে তখন সে আমাকে এমন করে ধরে দাঁড়িয়ে বসে করটে করটে আমার নাম করে দাঁড়িয়ে আল্লাহ বসে আল্লাহ শুয়ে আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ ভালো করে দাও আল্লাহ সুস্থ করে দাও যখন তার বিপদ সরিয়ে এমন ডাটের সাথে চলে মন যে বিপদে পড়েই নাই বিপদ হয় নাই যখন বিপদ সরিয়ে তখন এমন ভাবে চলে আমাদের ওখানে বুঝলেন একজনের শীত দাঁড়াই পানি ছিল না সিট ভিলোর গেল বললে সাহেব দোয়া করবে মাসের আচ্ছা, ছেলেগুলোকে আমি একবার খাওয়াবো কিরম খরচ হবে আমার তাপ পনেরোশো টাকার মতন লাগবে একদিনে চাল ছাড়া তো বললেন ঠিক আছে নিয়ে যাবে দিয়ে দেবো দোয়া করবেন আর জাকাত কোথায় কোথায় দিতে হবে একটা লিস্ট করে দিবেন জাকাত দেবো সিদ্ধারার পানি ভরে গেল ভালো হয়ে গেল ঘর এলো এক বছর জাকাত দেওয়ার পর বলছে আর দেওয়া চলবে না মাদ্রাসায় পড়িয়ে কি হবে কি হচ্ছে বলে সালা পানি ভরে গেছে দিয়ে কিরম ভুল বকছে রে আল্লাহ আবার পানি শুকিয়ে দাও আল্লাহ বলবো না কি বলছেন আপনারা তাই বলা চলে বন্ধু লোক কিন্তু আল্লাহ কোরআনে যা বলেছে وإذا مس الإنسان الضر دعا لجنبه أو قائدا أو قائما জামবিহি মানে হচ্ছে করটে করটে কয়েদান মানে হচ্ছে বসে বসে কয়েমান মানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ শুতে যে বলছে আল্লাহ মালিক আল্লাহ এবারটি যাবে আল্লাহ তুমি আল্লাহ ঘুমিয়ে উঠে বলছে আল্লাহ মালিক আল্লাহ তুমি কেউ নাই আল্লাহ খালি আল্লাহ খালি আল্লাহ যেমনি রোগ ভালো হয়ে গেছে কি হবে লোকটা তো খুব গোলমাল হাসপাতালের বেডে চোখে পানি বলছিল মোল সাহেবকে সালাম দিবে মুসল্লি দিকে দোয়া করতে বলবে স্ত্রীকে বলছে রোজাদার দিকে ইফতারি করাবে আল্লাহ ছাড়া কেউ না আল্লাহ মেহরবান তারপর ভালো হয়ে গেছে বলে খালি নামাজ নামাজ করে খেতে পাবি নাকি রোজা রাখবি ঘরে ভাত নাই উপোস থাকবি পিত্তি পড়ে যাবে উসব করে কি হবে আল্লাহ বলছে দেখ কিরকম হাদিস শরীফ আছে বুঝলেন শুনি তিনি তিরমি শরীফ শরীফে আছে অথবা আপনার থেকে বাইহাকি শরীফে আছে ফেরেশতারা বললেন তোমার বান্দা তোমাকে কোনদিন ডাকে না আল্লাহ বলছে আমার রহমতে ডুবে আছে তাই আমার কথা মনে থাকে না আল্লাহ তোমার নাম মিলে না বলে তাই নাকি দেখবি নাম লিবে কিনা আমার রহমতে আছে প্রসাব হচ্ছে পাইখানা হচ্ছে খাচ্ছে শুনছে ঘুমাচ্ছে মনে নাই আমাকে দেখবি আমাকে ডাকবে কিরকম আল্লাহ বললেন জিব্রাইলকে তার রক্তা ধরগর দিবে যেটা মেন রগ রক্তা চলাচল করছে বলি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছে কিরাম চলছে বলছে তোমারই চলছে বলে আর কিছু বলে না খালি বলছে বলে ছেড়ে দে যেমনি ছেড়ে দিয়েছে লড়িয়ে দেখলে রেডি হয়ে গেছে বললেন নামাজ পড়ে কি হবে মসজিদ ভেঙে দেবো যত সব মৌলবীদের মাথা গপ্ত বলে আল্লাহ আমার গোলমাল টিপে ধর ধর টিপে ধর রক্তা তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি মেহরবান বলে কিরম চলছে তোমারই চলছে আল্লাহ আল্লাহ ছেড়ে দিলে আল্লাহ ভুলে যায় কথা বোঝার চেষ্টা করে তা না হলে পস্তাতে হবে আপনার জীবনে এইরকম ঘাত প্রতিঘাত আসে ব্যবসা সব পড়লে আল্লাহ আর ব্যবসা ভালো চললে কেন মনে থাকে না এত বড় না শুনছি কেন ভালো করে খাচ্ছেন পোষা হচ্ছে এটা কি আল্লাহ কম বড় নিয়ে কেন মনে রাখে রাখা সেদিনে আল্লাহ গো তর্জন গর্জন শুনতে নামাল সলিহা আল্লাহ তর্জন গর্জন শুনতে পাচ্ছি লেলিহান শিকা দেখতে পাচ্ছি একবার ফিরিয়ে দাও ইমানদারদের মধ্যে হব একিনওয়ালা হব কিন্তু আর ফিরা হবে কি কি বলছেন আপনারা আর ফিরা হবে না আজ এখনই আপনি বলুন ভালো হবে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি যদি ক্ষমা না করো ক্ষমা হবে না আমাদের কোন গত্যন্তর থাকবে না আজ আল্লাহ বেহতরিন আল্লাহ তালা রহমত রহম করম তার দয়া তার দাক্ষিণ্য আল্লাহ তালা মেহেরবান বেনিয়াজ পাক তার রহমত আমার আপনার সকলের জন্য সমভাবে বর্ষণ করে তিনি বলছেন তিনি কে যে অসহায় নিপীড়িতের আহ্বান শ্রবণ করেন খুব ভালো করে ভাবছিল সোনার আল্লাহ মেহরবান বলি তো জান্নাত বলছে কাফেরদের দেখে বেঈমানদের দেখে কষ্ট না গাড়ি বাড়ি আওলাদ বলছে ওগুলো ওদিকে পরীক্ষা করার জন্য দিয়েছি ওগুলো ওদের জীবনের বিপদ আমি একবার দিয়েছিলাম শুনেছেন না শুনেন জানি না আল্লাহ তালা খাবার মতো দিয়েছে জরুরত রুজি সেহেত দিয়েছে ভালো আর তাদেরকে ইমান দিয়েছে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ভাগ্যবান যাকে মাল বেশি দিচ্ছে তার তো ঝামেলা গন আর রাগ হিসেব কর আলমারিতে রাগ চাবিটা কুটা গেল দেখ দিয়ে রাত তিনটে পর্যন্ত ভাত খেতে পাবে না হিসেব আর খাতা হিসেব আর খাতা বাকাদরে জরুরত রুজি ভাগ্যবান খুব ভালো করে শুনুন আর বুঝুন আর বোঝার চেষ্টা করেন নাহলে পস্তাতে হবে বাপিরা সোনারা লাল্লা আমার গুণীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহ আল্লাহরা মেহেরবান ভাইরা কোরআন একবারই সমস্ত জিনিসের তো একজনা বললেন একটি মেয়ে ছেলে যেটা বলতে যাচ্ছিলাম তার ছেলেকে গুড়া রুটি দিয়েছে গমের একটা রুটি আর লেখে শরীর স্বাস্থ্য ভালো তৈরি করে রেখেছি আপনাকে ভালো লাগছে না শুনে যে জান্নাত তৈরি করে রেখেছে আল্লাহ পালাখানা বাংলো বিল্ডিং বড় আরাম বড় চেন বড় শুকর জান্নাত আল্লাহর নবী জান্নাতের আয়াত করলে শাহবাদের চোখ দিয়ে করে পানি পড়িত খুশিতে খুশিতে আপেল আঙ্গুর বেদানা নাশপতি উর গেলেমান বিবি আর সেই জান্নাতের মজা এরম জান্নাত তো আমাদের এই তিন মাইল বাই তিন মাইল নয় ছ মাইল বাই ছ মাইল অনেক লোকের মনে মনে হয় আল্লাহ কবরটা কত ছোট পাড়া অত ছোট ঘরে কি করে থাকবো আল্লাহ শুনে নেন যারা ইমানদার হবে তাদের কবর এত প্রশস্ত হবে যত দূরে দৃষ্টি যায় তত দূর বড় বাংলো হবে কবর তত দূর কোষাদা প্রশস্ত হবে যারা পরেজগার কি হবে তারা জানেন কবরেতে বলবে আমাকে ছেড়ে দাও সাড়ে হাজার আসর পড়তে হবে কবরে নামাজ পড়বার জন্য ফেরিস্তা যখন জাগাবে ছেড়ে ছাড়া ছাড়া ছাড়া ছাড়া নামাজের টাইম চলে যাবে চলে নামাজ পড়তে হবে পাক্কা নামাজি হলে নামাজের জন্য তার খেয়াল জেগে যাবে আর একটা কথা শুনে রাখবে কবরে ইমানদার নাই আলাদা থাকে বেঈমান নাই আলাদা থাকে যাদের ইমান নাই নামাজ রোজা করে নাই তাদের জায়গা সিজিন আর যারা করেছে তাদের জায়গা ইল্লিন তো যখন পাড়ার কোন লোক যাই মাইয়ে ধরে আর তারা এক কাছে হয় জিজ্ঞেস করে আমাদের পাড়ার অমুকজনা কেমন আছে বলো তখন সে বলে সে তো এক বছর হলো মারা গেছে ওইখানে তো আসে না তাহলে জাহান্নামীদের দলে চলে গিয়েছে এ দলে আসে না সব জানাজানি হবে সব কথা হবে কেয়ামতের ময়দানে ইমানদারদের লাইন দাঁড়াতে পেলে আপনি ভাগ্যবান তা না হলে বেঈমানদের লাইনে দাঁড় করে দিবে বাবা কঠিন মার হালা হবে সেই কারণে পাঞ্জাগানা নামাজ ত্রিশটা রমজানের রোজা হজ ফরজুল হজ জাকাত করলে বিশেষ একটা আল্লাহ তালা ফজরের নামাজ পড়বেন আপনার লাভে শরীর ভালো স্বাস্থ্য ভালো ফজর থেকে কাজ করতে পাবে আপনার লাভ ফজর থেকে উঠলে পারা গরু ফজরে ওঠে মোষ ফজরে ওঠে ছাগল ভেড়া ফজরে ওঠে মুরগি ফজরে ওঠে শিয়াল ফজরে ওঠে পাখি ফজরে বেরিয়ে যায় আর ইনসান বেলা আটটায় ওঠে গরুকে বলছে তুই আমার থেকে বুকা অত ভরে উঠছিস কেন ঘুমোগা গরু বলছে তুই আরো বুকা ভোরবেলায় ঘুমলে মাথা ধরবে বুকা উঠে পড় আমি উঠে গেছি দেখতে পাচ্ছিস না ইনসান হাজারাত রাত দুটো পর্যন্ত জেগে বেলা নটা পর্যন্ত ঘুমুবে চলবে না যার ঘরের বিছানায় সূর্য উঠবে তার ঘরে শনি ঢুকে যাবে বিছানায় সূর্য ওঠানো চলে চলে তার আগে উঠে যান হজরে দাঁতন করুন নাস্তা করুন কাজে লেগে যান ঘরের কাজে বাইরের কাজে ফজরে উঠে যাও আপনার মঙ্গল কষ রাখার নামাজ চার রাখার দুরাকাত দুরাকাত নগদ এমনি তো আপনাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বিজ্ঞান বলেছে হাত মুখগুলো ধুয়ে লাও ঘাড়ে একটু পানি দাও আর আমাদের জুতার বাড়তি কটা আছে কুল্লি করতে হয় মুখ ধুতে গেলে নাকে একটু পানি দিয়া মাথায় একটু হাত ধুয়ে নেওয়া পা গুলো ধুয়ে নেওয়া এই তো বাবা উঁচু হয়ে গেল দুরাকাত দুরাকাত নগদ ঝঞ্ঝট কই আল্লাহকে ডেকেছেন মনে বল হলো পাক সাফ হলে মনে বল হলো এরপরে ভোরবেলা থেকে বেরিয়ে গেলে যারা বেলা আটটায় উঠবে তার থেকে তিন ঘন্টা আগে আপনার সংসার করা হলো কাজে বল বরকত হবে রুজিতে বরকত হবে কামাই বরকত হবে দশ ঘন্টা কাজ করে জোহরের নামাজ পড়তে সে চারটি ভাত খেয়ে নেন নামাজের বাহানায় চারটি ভাত পাবেন টাইমে আর যদি তা না বলে দুটোই যাবো আড়াইটাই যাবো তিনটেই যাবো আজকে একবারই খেয়ে নেবো ছটাই গিয়ে দুপুরের ভাতটা শুধু খেতে পাবেন না নামাজের বাহানায় গোসল করে যে নামাজ পড়তে যাচ্ছি তো ভাত খেতে যাচ্ছি নামাজটা পড়ে নি কই দশ ঘন্টা পরে পরে আবার দু তিন চার ঘন্টা পরে আসরের নামাজ দু ঘন্টা পরে মহরুবের নামাজ শুতে যাচ্ছেন এসার নামাজ কই আল্লাহ তালা আপনার উপরে চাপ দিয়েছে কই আমি শক্তি এবং সাধ্যের বাইরে কাউকে চাপ দিই না শুতে যাবার সময় নামাজ পড়ে নিয়ে শুবে আমার নাম করে মনে বল হবে বুকে বল হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে অসুবিধা হবে না মুক্তিরা সোনারা কি দিবে আল্লাহ তাআলা কি পাবেন আল্লাহর কাছে এমন স্বর্গ দেব যার দেশে নদ নদীমালা প্রবাহিত হবে এমন বিবি দেব যাকে কেউ এর আগে ছুবে না যে হবে লুকানো চন্দ্রকান্তি মতি আপেল আঙ্গুর বেদানা দেব যে আপেল আঙ্গুর বেদানা জীবনে দেখো নাই নমুনা দিয়েছি দুনিয়ায় যাতে আপেল আঙ্গুর বেদানা কি জানতে পারো কিন্তু জান্নাতের সঙ্গে কোনো তুলনা হবে না জান্নাতে সব থেকে বড় জিনিস হচ্ছে আমাকে তোমরা দেখতে পাবে সুভান আল্লাহ আল্লাহ বলছেন আমি জান্নাতে দেখা দেব আমার দিদার লাভ করবে এটা হচ্ছে আকবার আল্লাহ সন্তুষ্টিটা সব থেকে বড় জান্নাতে যেটা বড় পাওনা কবজিরা শোনার আমার হাতেতে করবে সারাবানটা উড়া পান করবে মুখটা মুশকে আম্বর দিয়ে বন্ধ করা থাকবে আপনাদের তো প্লাস্টিকের আল্লাহ বলছে সারাফান্তাহুরা দেব মুশকে আম্বরের মোহরাঙ্কিত করা নিজে ফাটাবে নিজে পান করবে তার আগে কেউ সেটা খুলিতে পারিবে না বাংলো বিল্ডিং দেব পাঁচশো বছর দ্রুতগামী ঘোড়া ছুটলে একটা চৌকাট থেকে আর একটা চৌকাতে পৌঁছবে ফাটেমা চোখ হবে গোল গড় গাল হবে লম্বা লম্বা চুল হবে তারা মিষ্ট ভাসিনী হবে আরামদায়িনী হবে প্রেম নিবেদনকারিণী হবে সমবয়স্ক প্রেম দানকারিণী তারা সমবয়স্ক হবে এবং প্রেম দান করবে ভালোবাসা যে ভালোবাসায় কোনো খুট থাকবে না যে ভালোবাসায় কোনো ত্রুটি থাকবে না সেই কারণে জান্নাত জাহান নামের কথা মনে রেখে প্যাঞ্জেগানা নামাজ তিরিশটা রমজানের রোজা হজ ফরজ হলে হজ জাকাত ফরজ হলে জাকাত একটু দিনদারি পরেজগারি তাকুয়া খুদাবিরতা সবাই করব ভাই বল ইনশাল্লাহ এক তাবলিগি বায়ান বাবা দেখো বাবা প্রচার প্রসার বায়ান ভালো করে বুঝলেন আর আপনার বুঝে এসে যায় আজকেও লাভ কালকেও লাভ আল্লাহ মেহরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই তাহলে জাহান্নামের মারহালা যা কঠিন বাবা আহা জাকুম দেখবে সাড়া দেবে না ফুটন্ত পানি পান করতে দেবো ঠোঁটগুলো গলে যাবে মৃত্যু কিন্তু হবে না তাদের জন্য জাহান নামে আগুনের সাঠিক জামা তৈরি করা হবে তাদের মাথাতে ফুটন্ত গরম পানি দেবো পেটা নাটুরির মধ্যে যা যে বার হবে মৃত্যু কিন্তু হবে না তাদেরকে আল কাদার পাজামা জামা পরিয়ে আগুন ধরাবো আলকালরা যেমন পড়ে ওই রকম পূর্বে তাদের মুখটাই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 ব্যবসা করলে ইনকাম ট্যাক্স ফেলে দেবে যে আপনার বেরো বাজিয়ে দিবে বলছে লোনলে তাহলে তুই ভদ্র লোন আর ঘরের টাকায় করিস তা তুই চোর সেই কারণে রাজা চোর বলে প্রজাদের ভালো হওয়াটা মুশকিল এই কারণে আপনি যদি অবস্থা ভালো না হয় লোন নিয়ে ব্যবসা করতে পাবেন এটা আপনি লিখিত ভাবে মুক্তি সাহেবদের কাছে ফতোয়া নেন আর মৌদুদি সাহেব সম্পর্কে আপনারা জিজ্ঞেস করছেন আপনারা ইনসাফ করে বলুন মৌদুদি সাহেব সম্পর্কে মৌলবি শকত কেন বলবেন ভারতবর্ষের বিদগ্ধ ওলামারা পণ্ডিতরা একজনের নাম হচ্ছে মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বাংলা বিহার উড়িষ্যা পাকিস্তান ভারত যখন একসাথে ছিল উনিশশো সালে পঞ্চাশ সালে তিনি ভারত থেকে চলে গেছেন মৌলানা শফি সাহেব যিনি মারে ফরে কোরআনের লেখক তিনার লেখা পড়ুন সম্বন্ধে জানতে চাইলেন না উমর সম্বন্ধে জানতে চাইছেন না উসমানে গাড়ি সম্পর্কে জানতে চাইছেন না আমাদের বুদ্ধিতে বলছে যারা অত্যন্ত বুদ্ধিমান তাদের গলাই নাই যারা খুব বুদ্ধিমান হয় তাদের বুদ্ধির কারণে তারা আবার বিপদগ্রস্ত হয় মৌলানা আকরাম খাঁ সাহেব বাংলাদেশেই মৌদুদি সাহেবকে খানিকটা ফলো করতেন রবীন্দ্রনাথের খানদানে রবীন্দ্রনাথের বড় চাচার ছেলে আকরাম খাঁ সাহেব উনি মিশর বাংলাদেশ পাকিস্তান সমস্ত ভারত সৌদি পরিভ্রমণ করেছেন ইংরেজি শিক্ষিত লোক ছিলেন কোরআনের তফসিরে লিখেছেন মুসালাই সাল্লাম নীলত পার হন নাই কিনারাই কিনারাই গিয়েছিলেন তিনি লিখেছেন তার তফসিরে মারিয়ামের স্বামী ছিল ঈসা আলাই সাল্লাম বিন বাপের আউলাদ লয় তো হজরতে মৌলানা আকরাম খাসের যত বড়ই পণ্ডিত থাক তার পাণ্ডিত্য সব শেষ যখন তিনি বলেছেন মরিয়মের স্বামী ছিল কোরআনের উল্লেখ নাই কিন্তু ঈসা আলাইসাল্লামের বাবা ছিল এখানে সব শেষ হয়ে গেল ষোলো পারা সোরা মারিয়াম পাঠ করলে জানা যাবে ঈসা আলাইসাল্লামের বাপ নাই এটা আল্লাহ বলছেন সুরা আপনার জেগে শেষ শেষকালে আছে আপনার জেগে সুরা আপনার জেগে সুরা নুহের সবের শেষে যে বয়ান আছে সেখানেও বোঝা যাচ্ছে মরিয়াম সতী সাধ্যপতি পতিনি ঈশা হচ্ছে তার কালমা আল্লাহর পাঠানো পবিত্র আত্মা সেখানেও প্রমাণ হচ্ছে তার বাপ নাই মরিয়মের ঘটনাতে প্রমাণ হচ্ছে তার বাপ নাই দেশের লোকরা বলেছে তুই ব্যবিচারী নিলস পুরুষ তো কিছুই নাই ছেলে কি করে হলো বল তাহলে বাপের প্রমাণ কি করে হলো আকরাম খান সাহেব বলেছেন তার বাপ আছে তাই মৌদুদি সাহেব কি করেছেন না করেছেন আর বড় বড় উদ্যোগ আলেম আলেম পড়া পড়া আপনার থেকে পন্ডিত ভালো ভাষা ভালো কলম ভালো বাইন্ডিং ভালো প্রিন্টিং ভালো লিটারেচার ভালো ইসলামের সব থেকে দাম ইমান আর একিনের লিটারেচার বাইন্ডিং আপনার দিকে কলম যত যা আছে সব ফেলিওর হয়ে যাবে যখন ইমান একিন কমজোর হবে মৌদুদি সাহেবের একটা শব্দ যেটা আমার জানা আছে সেটা হচ্ছে যে কসুর সে पाप से भूल चूक से যে যাই হোক ভুল চোখ যাত হয় জীবনে তার থেকে তারা কেউ নিষ্কৃত নয় তারা তার বাইরে নয় কিন্তু তিনি তিনার মলফুজাতে লিখেছেন হদ্দে বলোগ মে পৌঁছনে के बाद से आज तक কাজদান मैंने कोई कसूर नहीं किया আমি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত জ্ঞান তো কোনো ভুল করিনি এটা নিজের জন্য লিখেছে কিন্তু সাহাবা থেকে নিয়ে এখন পর্যন্ত যত অলি আল্লাহ গৌস কুতুব তাদের জন্য লিখেছে ওই ইনসান কসুর সে পালাতার নেই কোন ইনসান অপরাধের ঊর্ধ্বে নয় অপরাধ হতেই পারে হজরতে হজরতে আবুবকর সিদ্দিককে জান্নাতের গ্যারান্টি দেওয়া আছে হজরতে ওমরে ফারুককে জান্নাতের গ্যারান্টি দেওয়া আছে আর তাদের সম্বন্ধে বলা আছে তারা আশারাই মুবাশশারা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত তাদেরকে কোরআন বলেছে রাজিয়াল্লাহু আনহুম কোরআন বলেছে রাজুয়ান আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তাদের ভুল ধরার অধিকার কিয়ামত পর্যন্ত নাই জুম্মার দিনে খোদবাই শোনেন না আর সাবিকান নজুম গাইয়ে মেহতাদাইতু মেহতাদাইতু আল্লাহ আল্লাহ খবরদার সাবধান সাবধান আমার শাহবাদের সম্বন্ধে যে বিদ্বেষ রাখবে আমি তার প্রতি বিদ্বেষ রাখি আমার শাহবাদিকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসি ফমান আহাব্বাহম ভাবে আহাব্বাহম ওমান আবগাজাহম ভাবে বকছি আবগাজাহম যে তাদেরকে ভালোবাসে আমাকে ভালোবাসে যারা তাদেরকে বিদ্বেষ করে আমাকে বিদ্বেষ করে আল্লাহর নবীর হাদিস খাইরুল করুন কান্নি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সব থেকে ভালো যুগ আমার যুগ তারপরের যুগ তারপরের যুগ তাবে তাবে তাবে তারপরেই মানুষের মধ্যে স্বার্থপরতা মানুষের মধ্যে সুবিধাবাদিতা আরো যত রকমের অন্যায় অত্যাচার অবিচার তিন ধর্ম নিয়ে তিন ধর্মকে নিয়ে খেলা করা এগুলো সব এসে গেছে তাই মধুদী সাহেব সম্পর্কে আমার কাছে জানতে চাওয়াটা আপনারা বইপত্র কিনুন বইপত্র পড়ুন আরো বিদ্যক্ত বড় বড় আলে নিচোর কি বলে গেছে তার সারমর্ম কি দিয়ে গেছে সেগুলোকে একটু জানা যদি দিনে আকবরি আপনার থেকে আকবর বাদশার দিনটা দিনে এলাহি সেটা বাতিল হয় তো কেমন পর্যন্ত শুনে নেন আরাফাতের ময়দানে একটা কথাই কথা আমার মনে রাখবেন আমি মৌলী শকদেব আব্দুল করিম বলে যাচ্ছি ও দেওবন্দ সাহারান আর মৌদুদি সাহেব আর আকরাম সাহেব মক্কার মদিনা এসব কোনো জিনিস নাই আরাফাতের ময়দানে আল্লাহ নদুর উপর আয়াত নাজিল হলো আলিয়া উমা আকমাল তোলাকুম দিনাকুম আতমাম তো আলাইকুম নেমতি রাজিতুলাকুম ইসলাম দিনা এটা হচ্ছে কোরআনের শেষ ওগো আল্লাহর নবী আজকে আমি ইসলামকে পরিপূর্ণতা দান করিলাম ইসলামের জন্য কোন নতুন নিয়ম কানুন আবিষ্কার করিতে হইবে না কেমন পর্যন্ত ইসলামকে পরিপূর্ণতা দান করিলাম মাথা চুলকিয়ে কোন নতুন জিনিস আবিষ্কার করা যাবে না কোন নতুন পথ এবং মত পার করা যাবে না কোন নতুন নাম তৈরি করা যাবে না কোরআন কলমা লা মুসলিম কেমন পর্যন্ত মুসলমানরা মুসলমান মোমেনরা মোমেন ইমানদাররা ইমানদার কোরআন হাদিসরা যথেষ্ট ব্যাখ্যা যথেষ্ট বিশ্লেষণ এসে গেছে তাই বাবজিরা পাঞ্জিকানা নামাজ পড়বো তিরিশটা রমজানের যারা হজ ফরজিল হজ করবো জাকাত করে জাকাত দেবো আর যারা লোন নেওয়ার মশলা করছে ফতোয়া ভালো করে লেখুন মাদ্রাসা মক্তব আছে বড় বড় সেখানেদের ফতোয়া নিলেন আমল করুন আর আমাকে জিজ্ঞেস করলে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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলু ইলাহুল আলামিন আহকামুল হাকিমিন আকরামুল আকরামিন हमारी दुआएं कबूल फरमा गुनाहों को माफ फरमा नेक नियत नेक चलत अता फरमा भलाइयों की तौफीक फरमा बुराइयों से हिफाजत फरमा दीनदारी परहेजगारी तकवा अता फरमा আমরা অসহায় এবং দুর্বল বলার মতো মুখ নাই হাত নাই তোমার কাছে তুলি কিন্তু তুমি বলেছো আমার রহমত থেকে নৈরাশ হয়েও না সেই আশা নিয়ে হাত তুলেছি এতগুলো মানুষ হে মৌলাই করিম যে যেখানে আছে আমার মায়েরা বোনেরা সকলের জন্য দোয়া কবুল করে নাও আই মলাই কারি ঈদের পরে আমরা আজকে ইফতারি বরকতের রাত সাবানের সম্মানের দ্বিতীয় রাত্রে আমরা আজকে তোমার সামনে হাত তুলেছি তুমি আমাদের জন্য দোয়া কবুল করে নাও দিনদারি দাও পরেজগারি দাও এটা সম্মানের দ্বিতীয় রাতে আল্লাহ আল্লাহ তোমার কাছে আমরা কত কি ওয়াজ নিষেধ করলাম তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তোমার নবীর দারাজা বুঝাত করে দাও মাকামে মাহমুদ দান করে তাকে সমস্ত পায়গম্বরদের দ্বারা জাত বুলন্দ করে দাও সাহাবেকেরাম আহলে বাইত তাবে তাবে মুমিন মুমিনাত জন্য দোয়া কবুল করে নাও আমাদের স্ত্রী পুত্র পরিজন আব্বা আম্মা নানা নানি দাদা দাদি খালা খালা পুজুর গানে দিন শেখ মাসায় কাস্তিকেরাম যে যেখানে চলে গেছে তাদের মত ফেরত করে দাও যারা হায়াত আছে রহম করম করো আল্লাহ আমার এবং আমাদের সকলের বিবি বাল বাচ্চার জন্য আয় আল্লাহ নাতি নামাজের জন্য জামাই বিধির জন্য দোয়া কবুল করে নাও আল্লাহ তুমি মেহেরবান তুমি বেনিয়াজ তোমার কাছে বলার মতো ভাষা আমাদের নেই তুমি নিজের মেহেরবানিতে কবুল করে দাও ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته বক্তা হলেন হজরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব বর্ধমান এবং হজরত মাওলানা শওকত আলী সাহেব পুরসা মাদ্রাসা বর্ধমান বক্তাগণের অনুমতিপ্রাপ্ত এমপি থ্রি ভিসিডি অ্যালবামগুলি খুচরা ও পাইকারি কেনার জন্য সরাসরি যোগাযোগ করুন ওবায়দুর রহমানের সঙ্গে mobile number nine three zero zero eight eight two eight nine আপনাদের নিকটবর্তী দোকানে খোঁজ করুন পেয়ে যাবেন ইনশাল্লাহ ক্যাসেটগুলি কেনার সময় উরফুল মাদানি নিবেদিত উরফুল লোগো দেখে নিতে ভুলবেন না তাহলেই পেয়ে যাবেন আপনাদের সেই উরফুল কোম্পানির অরিজিনাল ক্যাসেটস অ্যান্ড সিডি ক্যাসেটটি রেকর্ডিং হল S N Zari centre Mohammad সেলিমের সহযোগিতায় দাভাঙা গ্রাম তো শুনতে থাকুন ওরফুল ক্যাসেট কোম্পানির এক সাড়া জাগানো এমপি থ্রি কুদরতে ইলাহি ক্যাসেটটি রেকর্ডিং হল S N Zari centre Mohammad সেলিমের সহযোগিতায় দাভাঙ্গা গ্রাম